দার্স লেখক বলছেন আল বাবুল আউ্বাল প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তার বিষয়বস্তু হচ্ছে আল খাবার খাবার কাকে বলে খাবারের সংখ্যা সংজ্ঞা এর আগে বা তারিফ হয়ে গেছে খাবার কাকে বলে তা হয়ে গেছে এই সম্পর্কে যে মতগুলি রয়েছে খাবার হাদিস একই জিনিস অথবা দুটোতে পার্থক্য আছে এসবগুলি আলোচনা এর আগে হয়ে গেছে এখন খবর যে আমাদের পর্যন্ত পৌঁছেছে এগুলির প্রকরণ তাকসিম লেখক বলছেন আল খাবর অফিহে সালাসাত ফসুলিন খবর সম্পর্কে এবং এই খবরের বিষয়ে তিনটি পরিচ্ছদ রয়েছে বাব মানে অধ্যয় করেন আর ফাসলের জমা হচ্ছে ফসুল মানে পরিচ্ছদ এতে রয়েছে তিনটি পরিচ্ছদ আল ফাসুল আউ্বাল প্রথম পরিচ্ছদ তকসিমুল খাবরি খবরের প্রকরণ তকসিমুল খাবার মানে খবরের ভাগ বিভাজন তকসিম আরবিতে ভাগকে এই যে অঙ্কের ভাগকে কিসমা বলে তকসিম বলে তকসিমুল খবর খবরের প্রকরণ বিনিসবাতে ওসুল বিভিন্ন দিক রয়েছে সেজন্য একদিক দিয়ে বলছে আমাদের পর্যন্ত পৌঁছার দিক দিয়ে আমাদের পর্যন্ত যে খবর পৌঁছেছে নবী শাসনের পক্ষ থেকে সাহাবাই কেরামের পক্ষ থেকে এই পৌঁছার দিক দিয়ে এর প্রকরণ ভাগ কয় ভাগে বিভক্ত হইতে পারে এ একটি বিষয় ওয়ফিহে মাবহাসান এতে দুইটি অনুচ্ছেদ রয়েছে মাবহাস তাহলে মাবহাস হচ্ছে ফাসলের আন্ডারে ফাসল হচ্ছে বাবের আন্ডারে হুম কয়টি বিষয় হলো বাপ বললাম অধ্যায় ফাসল বলেন পরিচ্ছদ আর এই প্রথম ফাসলে কি রয়েছে মানে প্রথম পরিচ্ছদে দুইটি অনুচ্ছেদ রয়েছে ছোট ছোট ভাগ আল ফাসলুসানি দ্বিতীয় পরিচ্ছদ এতে রয়েছে তকসিমাতু খাবরিল আহাদ খাবরে ওয়াহেদের প্রকরণ সমূহ খাবরে ওয়াহেদের ভাগগুলি খাবরে আহাদ বলা হয়েছে খাবরে আহাদের সংজ্ঞা পরে আসবে একজন সংবাদ দিল দুইজন তিনজন পর্যন্ত এগুলোকে খাবরে আহাদ বলা হয়েছে মহাদ্দেসিনদের পরিভাষায় আসলে শাব্দিক অর্থ খাবরে ওয়াহেদ মানে একজনের খবর একটা ঘটনা ঘটেছে একজন লোক এসে খবর দিল এটা হচ্ছে খবরে ওয়াহেদ মানে একজন লোক শুধু খবর দিয়েছে যেমন নবী করিমের জামানায় কেবলার পরিবর্তন ঘটলো কোন মসজিদে ঘটিয়েছিল বলতে পারেন কেউ কিবলাতেন মসজিদ বানু সালমান মসজিদ বলা হয় কিবলাতেন মসজিদে জোহরের নামাজে অথবা আসর নামাজে ইখতলাফ হয়েছে রেবায়তে কোবা তখন কোবা অনেক দূরে আর মানুষের পায়ে হাঁটা রাস্তা মধ্যখানে ফাঁকা কোনো বাড়ি নেই ঘর নেই যাতায়াত কোথায় এখন হলে তো খবর কত তাড়াতাড়ি সাথে সাথে পৌঁছে নামাজের সাথে সাথে খবর হয়তো পৌঁছে যেত কিন্তু ফজর পর্যন্ত খবর পৌঁছেনি কোবাবাসীকে ফজরের নামাজে গিয়ে এক লোক বলছে যে আরে আপনার নামাজ পড়ছেন কোন দিকে বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নবী করিম সাল্লামের তাহলে কেবলা কেবলার পরিবর্তন হয়ে গেছে গত জোহরে আসরে আর আমি নামাজ পড়ে এসেছি ওখানে আপনারা এখনো বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়ছেন একজন লোক খবর দিলেন একজন লোক খবর দিলেন এই সংবাদ দিলেন সাথে সাথে সাহাবাই কেরামরা কাবার দিকে ফিরে গেলেন একে বলা হয় খাবরে ওয়ায় একজন লোক খবর দিয়েছে শরীয়তের ব্যাপারে একজন লোক খবর দিল এখন গ্রহণ করবেন কি করবেন না না সাক্ষী লাগবে একজনের কথা কি করে মানবো হইতে পারে ভুল বলতে পারে এটাকে খাবরে ওয়াহেদ বলা হয় যদিও মহাদিসের ভাষায় হাদিসের পন্ডিতদের ভাষায় দুজন খবর দিল ওটা খাবরে আহাত তিনজন দিল খবর আহাত কিন্তু তিনজনের বেশি যদি দেয় চারজন পাঁচজন সাতজন এসে বলছে না এই ঘটনা দেখে আসলাম হ্যাঁ এটা খবরে ইয়ে নাই এটা হচ্ছে খবরে মোতাবাতের তখন ওর নাম হবে মুতাওয়াতির হবে অনেক লোক বলছে বলছেন যে তাকসিমাত ও খাবরিল আহাদ দ্বিতীয় পরিচ্ছদে কি আছে খাবরে আহাদের প্রকরণ সমূহ অফি হেমা ভাসান তাতে দুইটি অনুচ্ছেদ রয়েছে আলফাসুল সালেস তৃতীয় পরিচ্ছদ খাবরুল আহাদ আল মুশতারক বেন আল মকবুল ওয়াল মরদুদ খাবর আহাদ যা মকবুল এবং মারদুদ মকবুল মানে গ্রহণযোগ্য আর মারদুদ মানে প্রত্যাখ্যানযোগ্য গ্রহণযোগ্য হাদিস এবং প্রত্যাখ্যানযোগ্য হাদিসের মধ্যে সামিল মানে খাবরে আহাদ দুই রকম হইতে পারে খাবরে আহাদ গ্রহণযোগ্য হইতে পারে আবার খাবরে আহাদ প্রত্যাখ্যান যোগ্য হইতে পারে স্বাভাবিক এটা যদি উদাহরণ দিয়ে বুঝি যদিও এখন শুধু চ্যাপ্টারগুলি বলা হচ্ছে পরে বিস্তারিত আলোচনা আসছে একটা লোক খবর দিল কিন্তু লোকটা সম্পর্কে জানি যে দিনদার লোক আল্লাহ ভীরু লোক মিথ্যা কখনো বলতে পারে না যে আমি দেখে এসেছি আর মিথ্যা বলবে একজন লোকের কথা যথেষ্ট দুইজন লোক তিনজন লোক বলে আরো ভালো অবশ্যই দুইজন তিনজন আর দুইজন তিনজন সবাই যদি সত্যবাদী হয় ভালো মানুষ হয় তাহলে অবশ্যই বিশ্বাস করবো কিন্তু একটা লোক ওর নামাজের খবর জানি না ও সত্য বলে না মিথ্যা বলে তারও খবর রাখি না বরং জানি যে মাঝে মাঝে মিথ্যাও বলে আর কথাবার্তা খুব বেশি বলার লোক আমাদের দেশের কথাবার্তা বেশি বলার লোককে বিশ্বাস করে না মানুষ ঠিক না বাস্তব খুব বেশি যারা কথা বলে তাদেরকে সমাজের লোক বিশ্বাস করে না দুনিয়ার ক্ষেত্রেও কি জানি আর বলা বেশি বলা অভ্যাস আছে বাড়িয়ে চাড়িয়ে বলছে হয়তো লবণ তেল দিয়ে তো খুব বেশি বলে অনেক সময় মিথ্যাও বলে তারপরে তার দিন ধর্মের পরেশগারিরও ঠিক নেই এইরকম লোক যদি একজন দুইজনও বলে অনেক সময় বিশ্বাস হবে না দুজন বললে কবে দুজনই দিয়ে একই রকম তো এই জন্য লেখক বলছেন যে খাবরে আহাত যা গ্রহণযোগ্য হাদিস এবং প্রত্যাখ্যানযোগ্য হাদিসের মধ্যে সামিল রয়েছে মুশতারাক মানে তাতে শরিক রয়েছে সামিল রয়েছে ওয়াফি হেমা ভাসান এতেও দুইটি অনুচ্ছেদ রয়েছে প্রথম কি বললাম ফাসল মানে পরিচ্ছদ প্রথম পরিচ্ছদে রয়েছে তাকসিমুল খাবরে বিনিসবাতে ওসুলেহি এলাইনা খবরের প্রকরণ আমাদের পর্যন্ত তা পৌঁছার দিক থেকে আমাদের কাছে যে পৌঁছেছে খবর এই পৌঁছার দিক থেকে তার ভাগ করা হয়েছে অফিহেমা ভাসান এতে দুইটি অনুচ্ছেদ রয়েছে আলমা ভাসুল আউ্বাল প্রথম অনুচ্ছেদ রয়েছে আল খাবরুল মোতাওয়াতের মোতাওয়াতের খবরের বা মোতাওয়াতের হাদিসের খবর হাদিস লাগিয়ে নেন মোতাওয়াতের হাদিসের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে মোতাওয়াতের কাকে বলে ইশারা ইঙ্গিত করেছি বিস্তারিত সংজ্ঞা পরে আসবে আল মালহাসুসানি দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে খাবরুল আহাদ খাবরে আহাদ যেগুলি হাদিস কিন্তু আহাদ একজন দুইজন তিনজন রিবায়ত করেছে প্রত্যেক স্তরে ওই রকম হাদিসগুলি সম্পর্কে যে ওই হাদিসগুলি কাকে বললে এবং কি অবস্থা আল ফাসরুল আউ্ল প্রথম পরিচ্ছদের এখন ভূমিকাটা উল্লেখ করছে তাকসিমুল খাবর বিন ইলাইনা খবর বা হাদিসের প্রকরণ আমাদের পর্যন্ত পৌঁছার দিক থেকে আমাদের পর্যন্ত যে পৌঁছেছে এই দিক থেকে যদি ভাগ করি পৌঁছিয়েছে একজন পৌঁছালো দুইজন পৌঁছালো তিনজন পৌঁছালো না দশজন পৌঁছালো চারজন পৌঁছালো এই দিক থেকে ভাগটা তাহলে কম লোক পৌঁছালে তার ভাগ আলাদা তার নাম আলাদা প্রত্যেক স্তরে একজন একজন একজন করে আছে তাহলে ওর নাম আলাদা দুইজন দুইজন করে আছে ওর নাম আলাদা তিনজন তিনজন করে আছে ওর নাম আলাদা না চারজন পাঁচজন সাতজন দশজন করে এক এক স্তরে বর্ণনাকারী তাহলে তার নাম আলাদা এভাবে ভাগ করা হয়েছে বলছেন তমহিদ মানে ভূমিকা তমহিদ মানে ভূমিকা মোকদ্দমা মানে ভূমিকা হয় তমহিদ ভূমিকা ইয়ান কাসিমুল খাবর বিনসবাতে ওসুলহি না ইলা কিসমাইনি খবর বা হাদিস বিভক্ত আমাদের পর্যন্ত পৌঁছার দিক থেকে দুই ভাগে হাদিস দুই ভাগে বিভক্ত আমাদের পর্যন্ত পৌঁছার দিক থেকে যদি ভাগ করা হয় তাহলে এক নম্বরে বলছেন ফাইন কান আল্লাহ তোরকন গায়ের মাহসুর আতিন বে আদাদি মোয়াইন যদি সেই হাদিসের খবর মানে হাদিস সেই হাদিসের অনেক সূত্র থাকে তরক মানে সূত্র সনদ তরক তারিখের জামা মানে অনেকগুলি সনদ সেই হাদিসের যদি সূত্র থাকে গাইজ মাহসুরা মানে অসংখ্য গণনার বাইরে অনেক অনেক কত তিনের বেশি হইলে অনেক তিনের বেশি চার তার বেশি পাঁচ সাত দশ বিশ এক এক স্তরে গায়ের মাহসুর আতিন বি আদাদিন ময়া নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয় তার সূত্রগুলি ফহওয়াল মুতাওয়াতের তাহলে তাকে মুতাওয়াতের বলা হয় আবার তর্জমা করেছি বলছেন ফাইন কান আল্লাহ তোরকুন যদি সেই হাদিসের বা সেই খবরের সনদ থাকে বা সূত্র থাকে গায়ের মাহসুরাতিন বে আদাদি নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয় মানে অসংখ্য এই জন্য প্রথমে বলেছিলাম কি অসংখ্য যদি সেই হাদিসের অসংখ্য সূত্র থাকে তাহলে সেই হাদিসে কি বলা হয় ফাহুয়া আল মোতাওয়াতের সেই হাদিসকে মোতাওয়াতের বলা হয় দুই নম্বর ওয়াইন কান আল্লাহ মাহসুর আতুন বে আদাদি মুআইয়ান যদি তার সনদগুলি নির্দিষ্ট সংখ্যায় সীমিত থাকে প্রত্যেক স্তরে একটি দুটি তিনটি এরকম থাকে ফাহওয়াল আহাদ তো সেগুলিকে আহাদ বলা হয় হ্যাঁ ওয়াহেদের জমাকে আহাদ বলা হয়েছে তাহলে খবরে ওয়াহেদ খবরে আহাদ জমা এর প্রত্যেকের মানে এবং আহাদের প্রত্যেকের বহু প্রকরণ রয়েছে এবং তার বিস্তারিত ব্যাখ্যা রয়েছে ওয়ালিকুল্লিমিনহমা এই দুইটির প্রত্যেকটির আকসামুন অনেকগুলি কিসিম মানে প্রকরণ রয়েছে ওয়াতাফাসিল তফসিল জামা ওর বিস্তারিত ব্যাখ্যা রয়েছে করোহা তা আমি শিগগির বা শীঘ্রই কি করব উল্লেখ করব ও আবসতোহা এবং সেগুলি বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ তালা যদি আল্লাহ পাক চান বেমা ভাষায় দুইটি অনুচ্ছেদে দুইটি অনুচ্ছেদে অহমা আর তা হচ্ছে আলমা ভাসুল আউ্বাল প্রথম অনুচ্ছেদ হচ্ছে আল খাবরুল মোতাওয়াতের দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে খাবরে আহাদ এই বলে দার শুরু হবে আবার তর্জমা করব কোনটি দুই নম্বর আচ্ছা ওয়াইন কান আল্লাহ তরকুন মাহসুরা যদি তার সূত্র হয় কি সীমিত মাহসুরাতুন মাহসুরাতুন বে মোয়াইন নির্দিষ্ট সংখ্যায় সীমিত ফাহুয়াল আহাদ তাকে আহাদ বলে তারপরে বলছে ওয়ালে কুল্লিমেন হোমা এই দুইটির প্রত্যেকটির কোন দুটি মোতাওয়াতের হাদিস এবং আহাদ হাদিসের প্রত্যেকটির কি রয়েছে আকসামুন হ্যাঁ কতিপয় হ্যাঁ কিসিম রয়েছে মানে প্রকরণ রয়েছে ওয়াতাফাসিল এবং বিস্তারিত ব্যাখ্যা রয়েছে আজ করোহা আমি শীঘ্রই তা উল্লেখ করব ও আবসুতোহা তা বিস্তারিত উল্লেখ করব ইনশা আল্লাহ তালা আল্লাহ পাক যদি চান বেমা ভাসাইন দুইটি অনুচ্ছেদে ওহমা সেই দুইটি অনুচ্ছেদ হচ্ছে নিম্নরূপ ওহমা সেই দুটি হচ্ছে নিম্নরূপ প্রথম হচ্ছে আলমা ভাসুল আউ্ল প্রথম অনুচ্ছেদ আল খাবরুল মোতাওয়াতের খাবরের মোতাওয়াতের আর দ্বিতীয় এটাই লম্বা আলোচনা আছে সাতাইশ পৃষ্ঠায় রয়েছে খাবরুল আহাদ আলমা ভাসুসানি দ্বিতীয় অনুচ্ছেদ হচ্ছে খাবরে আহাদ কোথায় আছে আলমা ভাসুল আউ্ল লেখা আছে ওখানে বলে না আল খাবরুল মতাবাতের প্রথম মাভাস মানে কি বলেছিলাম মনে আছে একটা হচ্ছে বাপ বলেছিলাম হ্যাঁ তার আন্ডারে আছে ফাসল আর ফাসলের আন্ডারে আছে অনুচ্ছেদ বলেছিলাম মাভাস মানে অনুচ্ছেদ প্রথম অনুচ্ছেদ হচ্ছে আল খাবরুল মোতাওয়াতের মোতাওয়াতের হাদিস সম্পর্কে মোতাওয়াতের খাবরে মোতাওয়াতের মানে মোতাওয়াতের হাদিস সম্পর্কে এক প্রকার হাদিস যাকে মোতাওয়াতের হাদিস বলা হয় তারিফ হু তার সংজ্ঞা কাকে বলে তারিফ মানে সংজ্ঞা মানে কাকে বলে তারিফ মানে পরিচিতি মানে অনেকে জিজ্ঞাসা করে আরবিতে মা তারিফ হোক মানে আপনার পরিচয় কি আমরা জিজ্ঞাসা করি আপনার নাম কিটা একটু বেয়াদুবি আজকালকার জামানায় বাংলায় ভদ্র বাংলা কি বলে ভাই আপনার পরিচয়টা বলে না একবার এক ভাগে জিজ্ঞেস করছে আপনার পরিচয়টা তো তখন পুরো বায়োডাটা পেশ করা শুরু করেছে তা আপনার আসলে উদ্দেশ্য আমার ভদ্রভাবে জিজ্ঞাসা করে আপনার পরিচয় মানে আপনার নাম কি তা আমি অমুক তমুক এই করে আমি অমুক এলাকার এতগুলি তো জিজ্ঞেস করা হয় না আপনার পরিচয় মানে আপনার নামটা কি তো তারিফ এর সংজ্ঞা মোতাবাতের হাদিসের সংজ্ঞা লোগাতান প্রথম আবিধানিক অর্থ লোগাতান মানে আবিধানিক অর্থ ডিকশনারিতে মোতাবাতের মানে কি হয় শাব্দিক অর্থ যেটা হুয়া ইসমু ফাইলিন মুতাওয়াতের শব্দটি হচ্ছে ইসিম ফাইলের সেগা ইসিম ফাইল মুস্তাকুন মিনা তাওয়াতুর যা হ্যাঁ যার উৎপত্তি হচ্ছে তাওয়াতুর শব্দ থেকে তাওয়াতুর মাসদার তাওয়াতুর তাওয়াতারা তাওয়াতারু তাকাবালা তাকাবাল বাবে তাফাউল যেটাকে বলা হয় যারা গ্রামার পড়া লোক আছেন মন সাহেব দেখে নেবেন তাফা আলা হ্যাঁ তাফা আলা তাফা আলো বাবে তাফাউল মাসদার হচ্ছে তাওয়াতর তাওয়াতর মানে হচ্ছে এই তাতাব পরস্পরতা তাওয়াতর মানে হচ্ছে শাব্দিক অর্থ হচ্ছে পরস্পরতা তাহলে তাওয়াতর মানে পরস্পরতা মোতাওয়াতের মানে যে পরস্পর হয় ইসিম ফাইল যেখানে হ্যাঁ যে পরস্পর হয় বা যে বস্তু বা যে ব্যক্তি পরস্পর তাকে মোতাওয়াতের বলে তাকুলো তুমি বলে থাকো মানে আরবরা বলে থাকে বা তাকুল আরব বলতে পারেন আরবরা বলে তাওয়াতার আল মাতারু বৃষ্টি হ্যাঁ এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে হ্যাঁ এক টানা যে বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বিনা বিরতিতে বৃষ্টি বৃষ্টি চলতে আছে একে বলে আরবরা তাওয়া তারাল মাতারো বৃষ্টি চলতে আছে কি বলে অবিরাম বৃষ্টি ঠিক এই শব্দটা করছিলাম অবিরাম বৃষ্টি যেটা আমরা বাংলায় বলি অবিরাম বৃষ্টিকে অবিরাম বৃষ্টি হচ্ছে এটাকে বলে তাওয়া তারাল মাতারো তাওয়া তারু মানে হচ্ছে তাহলে অবিরাম চলতে আছে কন্টিনিউ আই তাতা বৃষ্টি বর্ষণ নজুল মানে বর্ষণ বৃষ্টি বর্ষণ অবিরাম চলতেই আছে ইস্তেলাহান মানে পারিভাষিক অর্থ লোগাতান মানে আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ আর ইস্তেলাহান মানে পারিভাষিক অর্থ কার পরিভাষায় হাদিসের পণ্ডিতদের মহাদিসদের পরিভাষায় কারণ বিষয় হচ্ছে ওসুল হাদিস তারিফটা শোনেন মা রাহু আদাদুন কেসির এমন হাদিসকে বলা হয় যে যেই হাদিসকে বহু সংখ্যক বর্ণনাকারীরা বর্ণনা করেছেন রওয়াহু যাকে বর্ণনা করেছেন মানে যে হাদিসকে বর্ণনা করেছেন আদাদুন কেসিরুন বহু সংখ্যক লোক তহিলুল আদাতু তাওয়াতু ওহুম আলাল কেজিব এত বেশি সংখ্যক লোক বর্ণনা করেছেন যে সাধারণত তাদের মিথ্যার ওপর একমত হওয়া অসম্ভব এটি হচ্ছে মতাওয়াতের সংজ্ঞা একটা দুনিয়ার অন্য উদাহরণ দিয়ে বুঝায় একটা ঘটনা ঘটেছে কোথাও এখানে হোক মক্কা মদিনায় হোক একজন দুজন বললে হতে পারে ঠিকই আছে কিন্তু সম্ভাবনা কিছুটা আছে আরে দশ বিশ পার্সেন্টও এদিক ওদিক হইতে পারে কিন্তু যদি পনেরো জন বিশ জন পঁচিশ জন ত্রিশ জন পঞ্চাশ জন এই কথা বলে তাহলে কি কি বলবেন একটা ঘটনা সম্পর্কে একই রকম করে বলছে বিশ্বাস করবেন না সাধারণত এত লোক মিথ্যার উপর একমত হইতে পারে না দুইজন লোক বলে হয়তো দুইজন যুক্তি করে এসছে দিয়ে বলছে যে এরকম হয়েছে কিন্তু এতগুলি লোকের কথা এই লোকগুলি আছে সবাই কি মিথ্যার উপর একমত হইতে পারে আর এই দুইজন চারজন পাঁচজন যদি করে করে নেন যদি চারজন করে ফেলেছেন একমত করে ফেলেছেন কোন রকম তারপর যারা নামাজির লোক চারজন পাঁচজন একমত হইতে পারে না এটা মিথ্যার উপর ডা মিথ্যার উপর হ্যাঁ একটা লাভ শুরু হয়েছে না এত বড় অন্যায় কাজ করবে না মিথ্যা কথা বলবো হ্যাঁ না তোমাদের সাথে বাতিলের জন্য আমি একমত হইতে পারি না এটা হচ্ছে মোতাওয়াতের যে এত বেশি সংখ্যক বর্ণনাকারী হাদিস বর্ণনা করেছে প্রত্যেক স্তরে সনদের প্রত্যেক স্তরে যে সাধারণত এরা মিথ্যার ওপর একমত হতে পারে না অসম্ভব তহিল মানে অসম্ভব মহাল থেকে মহাল মানে হচ্ছে ইম্পসিবল অসম্ভব আরবিতে মহাল বলে হ্যাঁ মহাল মানে হচ্ছে অসম্ভব তো তহিল মহাল তহিলুল আদাত সাধারণত অসম্ভব তাওয়াত অহম তাদের একমত হয়ে যাওয়া তাওয়াত মানে তাওয়াফক তাদের একমত হয়ে যাওয়া যে আমরা সবাই মিলে মিথ্যা বলবো এটা হইতে পারে আলাল কাজিব কিসের উপর একমত হয়ে যাওয়া আলাল কাজ মিথ্যার উপর আবার সুন্দর করে অর্থ করা যাক মোতাওয়াতের এমন হাদিসকে বলা হয় মা মানে এমন হাদিসকে বলা হয় রাহু আদাদুন কাসির যাকে এত বেশি সংখ্যক লোক বর্ণনা করেছে তহিলুল আদাতো তাওয়াতোহম আলাল কেজিব যাদের মিথ্যার ওপর একমত হওয়া কি সাধারণত আদাত মানে সাধারণত সাধারণত কি অসম্ভব সাধারণত অসম্ভব একে বলা হয় মোতাবাতের শারহুদ তারিফ আচ্ছা সংজ্ঞা হলো সংজ্ঞার ব্যাখ্যা দরকার সংজ্ঞার ব্যাখ্যা না করলে অনেকে হয়তো সংক্ষেপে বুঝতে পারবেন না এখন ব্যাখ্যা করেছে একজন লেখক মানার তারিফ এই সংজ্ঞার বিস্তারিত অর্থ ওই হাদিসকে বলা হয় আবিল খাবার বা ওই সংবাদকে বলা হয় হাদিসকে বর্ণনা করে সানদের সূত্রের প্রত্যেক স্তরে যতগুলি স্তর রয়েছে সেসব স্তরের প্রত্যেক স্তরে রোয়াতুন কাসিরুনা বহু বর্ণনাকারী অনেক বর্ণনাকারী স্তরগুলি বুঝছেন না বুঝছেন না না বুঝাইতে হবে স্তর বুঝলে এখন সনদ সহ একটা হাদিস লিখতে হয় সনদের কিতাব তো নেই প্রথম দিন লিখেছিলাম এখানে হ্যাঁ কলম আছে এমনি বুঝায় মুখে তারপরে আবার লিখে বুঝবেন ইমাম বখারি রহমতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করছেন কার থেকে বয়ান করবেন তার শিক্ষক থেকে সরাসরি রসুল থেকে বয়ান করতে পারেন না সাল্লাম কারণ রসুল্লাহামকে তিনি দেখেন জামানা পাননি তাহলে তিনি বয়ান করেছেন কার কাছ থেকে তার ওস্তাদ তার শিক্ষক ইমাম বুখারির স্তরটা তার সাথী সঙ্গী নিয়ে একটা স্তর একটা তাবাকা বলে ওটা স্তর তার ওস্তাদের তাবাকা স্তর ওটা আরেকটা আর তার ওস্তাদের ওস্তাদের যেটা স্তর সেটা আরেকটা তাবাকা হ্যাঁ তার ওস্তাদের ওস্তাদ আরেক তাবকা তারপরে তাবা তাবিনের তাবকা স্তর একটা তাবেইনদের তাবকা স্তর একটা স্তর সাহাবিদের স্তর একটা স্তর সাহাবিদের যদি এত সংখ্যক হওয়া জরুরি নয় কারণ সাহাবিরা প্রত্যেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছেন আর সাহাবিকুল্লহম অদুল সুতরাং সাহাবি একজন হলো কারণ সাহাবাই কেরামরা মিথ্যা বলেছেন এরকম প্রমাণ নেই এই জন্য সাহাবাই কেরাম পরের জমানে তাবেইনদের জমানেও এটা খুব কম তাবা তাবিনের জমানে হ্যাঁ কিছু মিথ্যা শুরু হয়েছিল সেই জন্য সেই জমানাগুলিতে অবশ্যই বেশি বেশি সংখ্যক বর্ণনাকারী প্রত্যেক স্তরে হইতে হবে তাহলে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী যে হাদিসটি বর্ণনা করছেন তার সাথী সঙ্গী অনেক আছে কতটা সংখ্যা হইতে হবে পরে বলবে কমের পক্ষে কতটা হইতে হবে মিনিমাম কতটা আর ওপরে যতই হোক না কেন আর হাদিস প্র্যাকটিক্যাল উদাহরণ দিবে যে বেশ কিছু হাদিস আছে যে হাদিসগুলো এরকম মোতাবাতের তো এবং বুখারির সাথী সঙ্গী অনেক আছে একটা হাদিস বর্ণনা করছেন তাহলে মানে রফুল এদেনের হাদিস হাত উঠাইতে হবে নামাজে বা দুয়ায় হাত উঠাইতে হবে এগুলো মোতাবাতের হাদিস এই হাদিস এমাম বুখারের মতলের সাথে অনেক মহাদ্দেশিন বর্ণনা করেছেন তার যুগের তার স্তরের বর্ণনাকারী যারা বা মহাদ্দেশিন তার ওস্তাদের স্তরে অনেকে বয়ন করেছেন তার ওস্তাদের ওস্তাদের স্তরে অনেকে বয়ান করেছেন তাবা তাবের স্তরে অনেকে বয়ান করেছেন তাবেইনদের স্তরে অনেকে পাঁচজন সাতজন দশজন বয়ান করেছেন তারা বলেছেন পাঁচজন সাতজন যে আন আবি হরে আল্লাহ তালার কাছ থেকে শুনেছি থেকে শুনেছি আল্লাহ তালার কাছ থেকে শুনেছি ইত্যাদি এগুলো হচ্ছে তাবাকা স্তর প্রত্যেক স্তরে একজন না এমন নয় যে ইমাম শুনেছেন মাত্র একজন শিক্ষকের কাছে না তাহলে হবে না বা ইমাম বুখারি রহমতুল্লাহ তো দশজন শিক্ষকের কাছে শুনেছেন বা পাঁচজন কাছে শুনেছেন কিন্তু দেখা যাচ্ছে যে ওই পাঁচজনের এই শিক্ষক মাত্র একজন তাহলে একজন হয়ে গেল ওই স্তরে গিয়ে মোতাহতের হবে না আহাত হয়ে যাবে খবরে ওয়াহেদ তাহলে মানে একজন শোনাচ্ছে বা দুইজন শোনাচ্ছে অথবা তিনজন শোনাচ্ছে না মোতাবাতের হবে না একে বলা হয় মোতাবাতের হ্যাঁ বুঝেছেন অর্থ করতে দেন ইয়াহকুমুল আকলু আদাতান বিবেক সাধারণত যে হুকুম লাগায় বে অসম্ভব হওয়ার বিবেক বলে যে এটা অসম্ভব যে পাঁচজন একমত হইতে পারে পাঁচজন তাবে একমত হয়ে যাবে একটা মিথ্যা হাদিসের উপর জাল হাদিসের উপর এবার বলবে কালা রসুল্লাহ কালা বহরেরা পাঁচজন তাবা তাবি বলবে যে অমুক সাইবিন মোসাই বলেছেন হাসান বাসরি বলেছেন ইবিন সিরিন বলেছেন অসম্ভব এটাকে বলা হয় তো বলছে ইয়াহকুমুল আকলো বিবেক হকম লাগাচ্ছে সাধারণত ইস্তেহালাতে অসম্ভব হওয়ার আইয়া কোনা উলাইকার রোয়াত এই বর্ণনাকারীগুলি কাদ ইত্তাফাকু আলা ইখতলাকে হাজাল খাবার এই হাদিস বা এই সংবাদ গড়ে নেওয়ার ক্ষেত্রে তারা একমত হয়ে গেছে আর মন গড়া একটা জিনিস পেশ করছে একটা বিষয় পেশ করছে একটা হাদিস পেশ করছে এটা হওয়া কি অসম্ভব এ হচ্ছে ব্যাখ্যা হচ্ছে কিসের সংজ্ঞার ব্যাখ্যা হাদিস মোতাবাতের সংজ্ঞার ব্যাখ্যা শুরু তো তারপরে লেখক বলছেন তাহলে এর শর্তাবলী কি শর্তাবলী মানে হাদিস মোতাওয়াতের কি শর্ত তাহলে কয়েকটি শর্ত এই সংজ্ঞা থেকে বেরিয়ে আসে যে কয়েকটি শর্ত রয়েছে মানে সংজ্ঞার ব্যাখ্যা থেকে মানে ব্যাখ্যা বা ভাষ্য সংজ্ঞার ভাষ্য থেকে বা ব্যাখ্যা থেকে কি স্পষ্ট হচ্ছে আন্নাত যে মোতাওয়াতের হওয়া লায়া তাহাক্কাকু বাস্তবায়িত হতে পারে না বা মতামতের হতেই পারে না ফিল খাবরে কোনো হাদিসের ক্ষেত্রে বা সংবাদের ক্ষেত্রে বেসরুদ্দিন শুরুতিন আরবা চারটি শর্ত ব্যতি রেখে চারটি শর্ত ছাড়া অর্থাৎ এর জন্য কি রয়েছে চারটি শর্ত রয়েছে ওয়াহিয়া সেই শর্তগুলি হচ্ছে প্রথম শর্ত আলিফ মানে প্রথম শর্ত ক আলিফ মানে ক আদাদুন কেসির সেই হাদিসের বর্ণনাকারীর সংখ্যা অনেক কত অনেক মানে কত এই ব্যাপারে মতানৈক্য রয়েছে মহাদেসিনদের ওকাদ উখতুলিফা ফি আকাল্লিল কাসরাতে আলা আকওয়াল সর্বনিম্ন সংখ্যা সর্বনিম্ন সংখ্যা কত হইতে হবে সর্বনিম্ন যারা বলেছে কেউ কেউ বলেছে চার কিন্তু এখানে লেখক বলছেন আল মুখতার আন্নাহ আশারত আসখাস সবচাইতে উত্তম হচ্ছে বা এই ক্ষেত্রে বলিষ্ঠ হচ্ছে মুখতার মানে উত্তম উত্তম হচ্ছে কি যে আন্নাহ আশারত আসখাস প্রত্যেক স্তরে দশ দশ জন করে আছে তাহলে এমাম বখারির সাথী সঙ্গে একটি হাদিস বর্ণনা করেছে দশজন এমাম বখারির ওস্তাদ কমপক্ষে দশজন কমের পক্ষে এটা মিনিমাম বলা হচ্ছে আকাল আবার তর্জমা করি ওয়াকদোখ লেফাফি আকালিল কাসরা এই যে অধিক হবে অধিকের সর্বনিম্ন কত বর্ণনাকারীদের সংখ্যা কত অনেক বলা হয়েছে তো অনেকের সর্বনিম্ন অনেক কত সর্বনিম্ন অনেক হচ্ছে বলছে আলা আকোয়াল কয়েকটি উক্তি রয়েছে এই সম্পর্কে অকাদ উখতলেফা ইখতলাফ করা হয়েছে বা মতানৈক্য হয়েছে ফি আকাল কাসরাতে এই আধিক্যের সর্বনিম্ন সম্পর্কে আলা আকুয়ালিন কয়েকটি মত মতে মানে কয়েকটি মত হয়েছে সম্পর্কে কৌলের জমা হচ্ছে আকুয়াল আল মুখতার তার মধ্যে সবচাইতে ভালো হচ্ছে আন্ন আশারত আশখাস দশ জন হইতে হবে প্রত্যেক স্তরে দশজন দশজন করে তাহলে দশজন লোক একসাথে একটি ঘটনা বয়ন করেছে আর একবারে মিথ্যা এটা হতেই পারে যদি মমিন হয় মুসলিম হয় নামাজি হয় আল্লাহ ভীরু হয় ওগুলো তো দেখতে হবে কারণ আল্লাহ ভীরু যদি নাই ফাঁসে হয় তাহলে হাদিস হয়ে যাবে হ্যাঁ যেমন দুর্বল দুর্বলকে কি সহযোগিতা করে করতে পারে ভাই পাঁচ বছরের ছেলে যদি দশটা থাকে পাঁচ পাঁচ বছর করে বয়স পাঁচ বছরের ছেলে দশটি আর যদি চল্লিশ কেজির বস্তা উঠাইতে হয় পারবে দশটা ছেলে যে দশজন পারবে না কারণ সবটি দুর্বল দুর্বল দুর্বলকে কি শক্তিশালী করবে এইরকমই যদি দশজন মৃত্যুক হয় বা দশজন ফাঁসে হয় তো ফাঁসে আর ফাঁসে কি শক্তিশালী করবে তো কমের পক্ষে আমানত দেয়ানত ধর্ম তাকুয়া ভিরু আল্লাহ ভিরুতা এটা ঠিক থাকতে হবে থেকে অনেক সময় স্মৃতিশক্তি দুর্বল হয় একজন দুইজনের স্মৃতিশক্তি দুর্বল হতো কিন্তু দশজনই দুর্বল সব পাঠে এটা হইতে পারে না একটি শর্ত যে জন করে তাহলে কিন্তু কেউ কেউ বলেছে চারজন পাঁচজন ছয়জন সাতজন কেউ বলেছে না না পঞ্চাশ জন সত্তর জন হইতে হবে চল্লিশ জন হইতে হবে চিল্লা লাগারা যেমন চিল্লা চল্লিশ চল্লিশের মুসা আলি সালাম গেলেন চল্লিশ অনেকে বলেছে না চল্লিশ হইতে হবে কে বলছে সত্তর হইতে হবে কে বলছে সাত হইতে হবে অনেকে সাতবার সোরা ফাতে পড়া আছে সাতবার ই পড়া আছে ও সাবা হইতে হবে ইত্যাদি ইত্যাদি এই এইরকম মত কিন্তু মধ্যমধ্যে এখানে উনি বলেছেন যে দশজন করে দুই নম্বর শর্ত হচ্ছে কি সনদের প্রত্যেক স্তরে যাতে করে এই আধিক্য পাওয়া যায় এমন নয় যে ইমাম বুখারির ওস্তাদ তো হচ্ছে পঞ্চাশ জন কিন্তু ইমাম বুখারির ওস্তাদ গুলির ওস্তাদ মাত্র দুইজন বা তিনজন তাহলে চলবে না দশজন করে থাক কিন্তু দশজন বারো জন করে হলে প্রত্যেক স্তরে থাকতে হয় বা মানে কয়ের পরে খ হইল তাহলে না জিম জিমকে কি বলবেন গ তাই না তৃতীয় শর্ত হচ্ছে যে সাধারণত এই সব লোকদের বর্ণনাকারীদের মিথ্যার ওপর একমত হওয়া যেন অসম্ভব হয় তাহলে মিথ্যার ওপর একমত হওয়া অসম্ভব তাহলে লোকগুলির চেহারাও তো দেখতে হবে যে কেমন লোকগুলির আকিদা দামও তো দেখতে হবে কেমন লোকগুলি সব যদি বিদাতি হয় তাহলে বিদাতের ওপর এটা হাদিস গড়ে নিয়ে এসছে দশজন বিদাতি দশজন একই রকমের কারণ তাদের বিদাতকে সাপোর্ট করার জন্য একটা হাদিস গড়ে নিয়ে এসছে সর্বপ্রথম আল্লাহ নবীর নূর পয়দা করলেন নবীর নূর থেকে সারা পৃথিবী পয়দা করলেন হাদিস চাল দশ জন কেন পঞ্চাশ জন যদি ইন্ডিয়া বাংলাদেশের কবর পূজারি হাজার জন পাওয়া যাবে তা হবে কেন সবগুলি সব অকেজে সব তাহলে সাধারণত এই জন্য বলা সাধারণত তাদের একমত অসম্ভব আল্লাহ ভিরু সবাই বিদাতি নয় সন্ন্যতের অনুসারীও আছে তাহলে একমত হতে পারে না বিদাতি বলবে জাল হাদিস আর তার বিদাত সাপোর্ট করার জন্য বলছে না না এরা বেদাতি সাবধান এরা বেদাতি কিন্তু আমরা একমত নই তার হাদিস নাই সাধারণত তাদের মিথ্যার ওপর একমত হওয়া কি হয় অসম্ভব হয় এটা হচ্ছে গয়ের শর্ত তারপরে ঘয়ের শর্ত হচ্ছে মুস্তানাদু খাবরহিম আল হেস তাদের যে এই হাদিস বা খবর সংবাদ দিচ্ছে এই সংবাদের নির্ভরতা যাতে করে অনুভূতির ওপর হয় হিস হিস মানে অনুভূতি হিসা আইয়াকুনা মুস্তানদ খবরহিম আল হিসা অর্থাৎ তাদের এই খবর সংবাদের নির্ভরতা কিসের ওপর হয় অনুভূতির ওপর হয় কেমন অনুভূতি দিয়ে পেশ করছে কি যেমন উদাহরণ দিয়েছেন কাকাউলহিম যেমন বর্ণনাকারীদের কথা সামেতো বা সামেনা আমরা শুনেছি তাহলে শোনাটা একটা অনুভূতি কান দিয়ে তার অনুভূতি হচ্ছে শুনে বলছে রায়না চোখে দেখেছে অনুভূতি চোখ দিয়ে অনুভূতি হয়েছে লামাস না আমি ছুঁয়ে দেখেছি নবী করিম হাতে মোসাফা করে হাতে হাত দিয়ে ছুঁয়ে দেখেছি রেশমের চাইতো নরম রসুল হাতে মোবারক আচ্ছা না হাদিস হ্যাঁ, এটা হচ্ছে অনুভূত অনুভূত আও এইরকম যেগুলি অনুভূতির দ্বারা বোঝা যায় আম্মা ইনকানা মুস্তানাদু খাবার আকলু তবে যদি তাদের এই সংবাদের নির্ভরতা বিবেকের ওপর হয় অনুভূতি দিয়ে নয় বিবেক এটা হচ্ছে হিস অনুভূত আর একটা হচ্ছে বিবেক সম্মত বিবেকের উপর নির্ভরশীল তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বলছে ফালাইসাম্মাল খাবর ওহিনাইজের মোতাওয়াতেরান যদি বিবেকের উপর নির্ভরশীল হয় তাহলে সেই খবর সত্য হলেও সেই খবরকে সেই সংবাদকে মোতাওয়াতের বলা যাবে না কারণ বিবেকে পার্থক্য রয়েছে আপনার বিবেক আলাদা আমার বিবেক আলাদা প্রত্যেকের বিবেকে পার্থক্য রয়েছে হ্যাঁ হিনাইজ মানে তখন এখন শেষ করিনি একটা উদাহরণ মধ্যখানে আছে বিবেকের উপর নির্ভরশীল যেমন একটা উদাহরণ দিয়েছে লজিকের মান্তেকের উদাহরণ কাল কৌল বেহুদুসিল আলম মাসালান উদাহরণস্বরূপ যেমন পৃথিবী ধ্বংসশীল আলাম মানে জগৎ পৃথিবী পৃথিবী কি ধ্বংসশীল একদিন ধ্বংস হবে হুদুস মানে যেমন ধ্বংসশীল হয় হুদুস মানে একদিন ছিল না এটা হয় অর্থাৎ এর আদি অন্ত আছে হুদুস মানে আদি অন্ত হাদেশ হয়েছে আগে ছিল না হয়েছে আর তারপরে এক সময় এমন আসবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাহলে পৃথিবী হাদিস এটা কি দিয়ে বোঝা যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ছুঁয়ে বোঝা যাবে মাটি ছুঁয়ে হ্যাঁ? হাওয়া বাতাস ছুঁয়ে চোখ দেখে চোখে দেখে বোঝা যাবে চোখে দেখে কি বুঝবেন তাহলে এর ক্ষেত্রে মান্তেকে লজিকের কিতাবে তারা একটা যুক্তি পেশ করেছে লজিক পেশ করেছে মান্তেক সামান্য এক যুগে পড়েছিলাম সেজন্য সেই লজিকটা এখানে বুঝাতে পারবো না হলে ও তো বুঝায়নি শুধু একটা উদাহরণ দিয়ে রেখে দিয়েছে তারা বলেছে আল আলাম মোতাগাইয়েরুন অকুল্ল মোতাগাইয়েরুন দেশন ফাল আলাম হা দেশন কি বলছেন আরবিতে বললাম এখন বাংলা বুঝে বলছে আল আলাম তাকে পৃথিবী হ্যাঁ পরিবর্তনশীল পৃথিবীতে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে এর উপর যুক্তি রয়েছে পৃথিবীতে পরিবর্তন হচ্ছে পৃথিবীতে উঁচা নিচা ছিল সমতল হচ্ছে কোনো জায়গায় সমতল ছিল গর্ত হচ্ছে ইত্যাদি পৃথিবীতে পরিবর্তন হচ্ছে সূর্য উঠছে ডুবছে চন্দ্র ছোট হয়ে দেখা যাচ্ছে তা বড় হচ্ছে আবার ক্ষয় হয়ে যাচ্ছে তারকা উঠছে আবার চলে যাচ্ছে আলাম পৃথিবী যে রয়েছে পৃথিবী পরিবর্তনশীল আর লজিক হচ্ছে যে কুল্ল মোতাগাইয়ের হাতে যখন পরিবর্তনশীল তাহলে সেটা এক যুগে ছিল না এবং চিরকাল থাকবে না যখন পরিবর্তন হচ্ছে তাহলে চিরকাল থাকবে না আল্লাহর মতো নাই আল্লাহ ফাকরাবুল আলমের পরিবর্তনশীল নয় কিন্তু পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল পৃথিবীর মধ্যে পশু পাখি আছে মানুষ আছে পরিবর্তনশীল নয় পরিবর্তনশীল দেখেন এক যুগে ছিল দাড়ি মচ কিছুই ছিল না কত সুন্দর যুবক ছিলেন আবার দাড়ি মচ হইল কিছুদিন পেকে গেল গালগুলি কত সুন্দর ফুলে ফুলে কত সুন্দর লাগছিল দেখতে এখন শুকাইতে শুরু হয়েছে হ্যাঁ? পরিবর্তনশীল দুনিয়া হচ্ছে পরিবর্তনশীল আর প্রত্যেক পরিবর্তনশীল হচ্ছে হাদিস অর্থাৎ তার আদি আছে অন্ত আছে এক যুগে ছিল না হয়েছে নিশ্চয়ই সে কারণ তার মধ্যে যখন পরিবর্তন আসছে ছিল না আর এটা যখন পরিবর্তনশীল তখন চিরকাল থাকবেও না সারা পৃথিবী একমাত্র আল্লাহ পাক ছাড়া আলাম কাকে বলে আল্লাহর জাত ছাড়া সবকিছুকে আলাম বলা হয় তাহলে আল্লাহ পাকের সত্তা ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই কি হবে ধ্বংস হবে আগেও ছিল না তারপরে হয়েছে হ্যাঁ আর তাতে পরিবর্তন হচ্ছে সুতরাং একদিন সবকিছুই শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের জাত আল্লাহ আলম আল সবসময় আছেন তার আদি নেই অন্ত নেই তো আল্লাহ জাত হচ্ছে কদিম এই জন্য মসজিদে ঢুকার সময় দুয়াতে রয়েছে আউজবিল্লাহিল আজিম হ্যাঁ অবে সুলতানহিল অবে ওয়াজেহাল করিম হ্যাঁ অবে ওয়াজহিল করিম ও কদিম আউজবিল্লাহিল আজিম অবে ওয়াজহিল করিম ও সুলতানহিল আল্লাহ পাকের সুলতান সার্বভৌমত্ব রাজত্ব হচ্ছে কদিম মানে তার কোনো আদি অন্ত নেই কিন্তু পৃথিবীর রাজত্ব হ্যাঁ দেখেন খেলাফতের আশাদে ছিল শেষ হয়ে গেছে ওমাইয়ার প্রভাব ছিল বংশের শেষ হয়ে গেছে আব্বাসী ছিল শেষ হয়ে গেছে তুর্কি শেষ হয়ে গেছে মোগল এসেছিল শেষ হয়েছে ইংরেজ এসেছিল শেষ হয়ে গেছে পাকিস্তানি যুগ ছিল শেষ হয়ে গেছে বাংলাদেশ হয়েছে যখন এইরকম পরিবর্তনশীল দেখছি তখন এটাও পরিবর্তন হবে এইভাবে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে লজিক একে মানতে বলা হয় তো এই যে এই যে পৃথিবী ধ্বংসশীল এই কথাটি আল আলাম হাদেশ এই কথাটি অনুভূত নয় এটা হচ্ছে কি এর নির্ভর কিসের ওপর আকলের ওপর বিবেকের ওপর লজিক মানে তর্কে গিয়ে আপনি এটা বলতে পারছেন কিন্তু অনুভূতি দিয়ে বলতে পারছেন না আপনি সুতরাং এইরকম কোন কথা যদিও এই কথাটি ঠিক এতে কোনো সন্দেহ নেই কিন্তু এটাকে মোতামাতের বলবেন না একে মোতামাতের বলা যাবে না তাই বলছেন যে আম্মা ইনকানা মুস্তানা দোখাবর রহিমের আকলা যদি তাদের সংবাদের নির্ভরশীলতা হয় বিবেকের ওপর আকলের ওপর কাল কৌলে যেমন এ কথা বলা কি যে বেহদুসিল আলম পৃথিবী ধ্বংসশীল মাসালান উদাহরণস্বরূপ ফালাই ওসাম্মাল খাবর হিনাইজিন মোতাওয়াতেরান তখন সেই খবরকে মোতাওয়াতের বলা যাবে না লাইসাম্মা মানে বলা যাবে না নাম রাখা সাম্মা ইসাম্মা মানে নাম রাখা এই সংবাদের নাম মোতাওয়াতের বলা যাবে না আর মোতাওয়াতের নয় মানে এই নয় যে সত্য নয় মোতাওয়াতের ছাড়াও সত্য আছে কিন্তু মোতাওয়াতের সত্য হওয়ার একেবারে সর্বোচ্চ স্তর ডিগ্রি তো এই ছিল মোতাওয়াতের সম্পর্কে বেশ কিছু কথা তারপরে আসছে হুকুম তার মোতাওয়াতের হুকুম তারপরে মোতাওয়াতের আকসাম মানে প্রকরণ তারপরে মোতাওয়াতের বাস্তবে আছে কিনা উজুদ তার অস্তিত্ব তারপরে আসছে সাত নম্বর মোতা আশারুল মুসান্নফাত মোতাওয়াতের সম্পর্কে কিছু এমন বিশেষ কিতাব লেখা হয়েছে কিনা যে কিতাবগুলিতে শুধু মোতাওয়াতের হাদিসগুলিকে সংকলন করা হয়েছে এরকম তিনটি কিতাবের কথা লেখক উল্লেখ করেছেন এই দিয়ে শেষে তারপরে খাবরে আহাদ শুরু হবে মশহুর আজিজ গরিব শুরু হবে তাহলে প্রথম হাদিসের কিসিম কি করা হয়েছিল হ্যাঁ বলে প্রথম তার আগে মোতাবাতেটা কেসের কিসিম করা হয়েছিল প্রসেস হ্যাঁ প্রথম বাব দেখেন প্রথম বাবু কেসের খাবার খাবারে তিনটা ফসল আছে তাই না তারপরে ভাগ করেছে খবরকে ভাগ করেছে কিসে খবরকে মোতাবাতের বলে সরাসরি ভাগ করেনি মকবুল এবং মরদুদ ভাগ করেছে প্রথম মকবুল এবং মরদুদ মানে গ্রহণযোগ্য হাদিস খবর আর অগ্রহণযোগ্য পরিত্যক্ত তারপরে তারপরে নিয়ে আসা হয়েছে আমাদের পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে হাদিস পৌঁছার ক্ষেত্রে মকবুল মরদুদের মধ্যে এখন ঢুকেনি এটা রেখে দিয়েছে তারপরে ফাসলাওয়ালা বলেছে খবর আমাদের পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে তাতে দুইটি মাভাস মানে অনুচ্ছেদ রয়েছে তার একটি হচ্ছে খবরের মোতামাতের আর একটি হচ্ছে খবরে আহা বেশ করেছে খবরের মোতাবাতের সম্পর্ক খবর তকসিম খবরুল আহাদ আর খবরুল আহাদ মকবুল মকবুল মরদুদ আছে সবগুলি মকবুল কারণ যখন মকবুল আর বাকি খবরে আহাদের মধ্যে কিছু মরদুদ মানে ছেড়ে দিতে হবে যেগুলি জয়ীফ বা জাল আর মনকার আর যেগুলি সহি বা হাসান সেগুলি নিতে হবে সেগুলি আগামীতে আসছে কিছুটা পড়া হয়ে যাক তখন আবার রিভাইজ দেওয়া হবে তাহলে একটু আরো ফ্রেশ হয়ে যাবে বলছেন হকম মানে হকমুল মোতাওয়াতের বা হকমুল হাদিস মোতাওয়াতের মোতাওয়াতের হাদিসের হুকুম কি মানে বিধান কি ওর দ্বারা কি ফায়দা হয় বলছেন আল মোতাওয়াতের ইয়ফিদুল ইলমা দরুরি এই আল এলমাল ইয়াকিনী মোতাওয়াতের হাদিস অকাট্য জ্ঞানের ফায়দা দেয় মানে মোতাওয়াতের হাদিস দ্বারা অকাট্য জ্ঞান হাসিল হয় মানে এই বিষয়টি যখন হাদিস মোতাওয়াতের এসছে এই বিষয়ে তখন এই বিষয়টি হচ্ছে অকাট্য এতে কোনো রকমের সন্দেহ নেই এই ইলমে ইয়াকিনীকে ইলমে জরুরিও বলে ওসুল ফিখের ভাষায় বা এমনকি মন্তকের ভাষা ইলমে দরুর ইলমে দরুরি মানে যেই জ্ঞান এমন হাসিল হয়েছে যে সামান্যতম কোনো সন্দেহের অবকাশ নেই মানে শতকরা যে বলবে নিরানব্বই আর এক শতাংশ কোন হতে পারে এদিক ওদিক না ওই রকম না যেমন অনভূত বিষয় অনভূত বিষয়ে কোনো সন্দেহ আছে যেটা চোখে দেখে হ্যাঁ আইনুল চোখে দেখে হ্যাঁ এটা চোখে দেখা আচ্ছা, আচ্ছা, আইনুল হাক্কুল ইয়াকিন আগুনে হাত দিয়ে দেখলেন আর আগুনে হাতটা আপনার পুড়ে গেল তারপর বললেন না না না আগুন ঠান্ডা জিনিস বলবেন কোনদিন কোনোদিন বলবেন না সারা জীবন এ হচ্ছে এলম দরুরি যেটা অনুভূতির মাধ্যমে এলম হাসেল হয় ওই রকম এলম হাসেল হয় অকাট্য এলম হাসেল হয় কিসের দ্বারা মোতাওয়াতের হাদিস দ্বারা আর ওর ব্যাখ্যা করছে বলছে আল্লাহ ইনসান তসদিক বেহি তসদিক এত অকাট্য এলম হয় যে মানুষ তা বিশ্বাস করতে বাধ্য ইয়াত্তারুল ইনসান মানে বাধ্য মুদার মানে বাধ্য আম্মা ইজিবুল মুদাররা কোরআনে রয়েছে কোন সত্তা রয়েছেন যিনি বাধ্য মানুষের অসহায় বাধ্য অসহায় মানে বাধ্য মানুষ উপায় না নিরুপায় মানুষ অসহায় মানুষের দোয়া কবুল করেন আম্মাইজিবুল মুক্তর এ দাহু যখন সে দোয়া করে আল্লাহ পাকের কাছে তো ইয়ারুল ইনসান মানুষ বাধ্য হয়ে যায় এলা তসদিক বেহি তা বিশ্বাস করতে তসদিক জাজমান মানে শুধু বিশ্বাস করতে না অকাট্য ভাবে তসদিক জাজম মানে অকাট্য ভাবে বিশ্বাস করতে এই বিশ্বাস কেউ কেড়ে নিতে পারে না যতই বলা হয় প্রলোভন দেওয়া হোক হ্যাঁ বা চাপ সৃষ্টি করা হোক তারপর ওর বিশ্বাসকে কেড়ে নেওয়া যায় না কারণ দেখে শুনে বা অনুভূতিতে বিশ্বাস করছে আপনি কি করে কেড়ে নেবেন এইরকম এলম হাসিল হয় জ্ঞান হাসিল হয় হাদিসে মোতাওয়াতের দি অর্থাৎ কোন হাদিস যদি মোতাওয়াতের হয় সেই হাদিস দ্বারা যে বিষয়বস্তুটি জানলেন ওইটি নিশ্চয়তা ওই রকমই যেমন কোন অনুভূত বিষয়ে সম্পর্কে আপনি নিশ্চিত চাক্ষুষ দেখে বা চাক্ষুষ অনুভব করে যে পঞ্চন্দ্রের মাধ্যমে হ্যাঁ এগুলো হচ্ছে অনুভূত আর কি চোখে দেখে হোক হাতে ছুঁয়ে হোক অথবা জিভাই দিয়ে হোক ইত্যাদি কামানীয় শাহিদুল আমরা বেনাফসিহি যেমন সেই ব্যক্তি স্বয়ং নিজেই প্রত্যক্ষ করছে কোনো কিছু প্রত্যক্ষ করেছে আবার বলে না না না এটা ঠিক নাই বিশ্বাস করবে আপনার কথা নিজের চোখে একটা ঘটনা দেখে এলো আপনি বলছেন না এই ঘটনা ঠিক নাই বিশ্বাস করবে না বিশ্বাস করবে না কখন চাপের মুখে বিশ্বাস করবে আমি নিজের চোখে দেখেছি চুপ হয়ে যেতে পারে মুখ বন্ধ করে নিতে পারে কিন্তু বিশ্বাস করবে না আপনার কথা যে ব্যক্তি নিজেই প্রত্যক্ষ করলো কোনো কিছুকে সেই ব্যক্তি তা বিশ্বাস করতে কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করবে না কি লিখতে পারছেন ফিরাইতে হলে বলবেন হ্যাঁ ফাঁকা লেখা মোতাওয়াতের অনরূপ হচ্ছে খাবরে মোতাবাতের মানে হাদিস মোতাবাতের হ্যাঁ, না কোথায় শুরু থেকে করছি আল মোতাওয়াতের ইফিদুল ইলমদ দারুরি মোতাওয়াতের হাদিস হ্যাঁ নিশ্চিত জ্ঞানের ফায়দা দেয় মানে তার দ্বারা নিশ্চিত জ্ঞান হাসিল হয় মোতাওয়াতের হাদিস দ্বারা নিশ্চিত জ্ঞান বা ওয়াকাট্ট জ্ঞান হাসিল হয় এলমদারি হচ্ছে আল এলমাল ইয়াকিনি এই অর্থাৎ এই মানে হচ্ছে অর্থাৎ অর্থাৎ আল এলমাল ইয়াকিনি হ্যাঁ নিশ্চিত জ্ঞান আল্লাহ ইনসানু ইলা তসদিক বেহি তসদিক আনজাজমান যা বিশ্বাস করতে মানুষ বাধ্য ভাবে যা বিশ্বাস করতে মানুষ বাধ্য ভাবে কামান ইয়সাহিদুল আমরা বেনাফসিহি যেমন সেই ব্যক্তি স্বয়ং নিজেই কোন বিষয়কে প্রত্যক্ষ করছে ইসাহেদ শাহাদা ইসাহেদ মানে প্রত্যক্ষ করা এজন্য আজ টেলিভিশন কেউ সামনে দেখছে ওটাকে বলে তো টেলিভিশন ইসাহেদ টেলিভিশন যেমন সেই ব্যক্তি কি করছে বেনাফসিহি মানে স্বয়ং স্বয়ং নিজেই কি করছে কোন বিষয় আল আমর মানে বিষয় কোন বিষয়কে কি করছে প্রত্যক্ষ করছে ফাইনাহু সেই ব্যক্তি লায়াতারাদ্দাদ কোন রকমের দ্বিধাদ্বন্দ্ব করবে না ফি তাসদিকে তা বিশ্বাস করতে যা স্বয়ং দেখলো লেখা আল খাবরুল মোতাওয়াতের এইরকমই হচ্ছে মোতাওয়াতের হাদিস মোতাওয়াতের হাদিস দ্বারা যে জ্ঞান হাসিল হবে সেটি হচ্ছে অকাট্য জ্ঞান হ্যাঁ অকাট্য বা নলেজ সেই ক্ষেত্রে কোন রকমের বিশ্বাসের ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই লেজালিকা কানাল মোতাবাতের কুল্লুহু মকবুলান এই জন্যই মোতাবাতের সমস্ত হাদিসগুলি গ্রহণযোগ্য লেজালেকা এই জন্যই কানাল মোতাবাতের কুল্লুহু সমস্ত মোতাবাতের হাদিস কি মকবুল গ্রহণযোগ্য সমস্ত মোতাবাতের হাদিস মকবুল মোতাবাতের মানে সহি হাদিস সহি হাদিসের একবারে অপর কোয়ালিটি হাদিস ওয়ালাহাজাতে ইলাল বাহসে আন আহওয়ালে রুয়াতিহি হাদিস যখন মোতাওয়াতের তাহলে ওয়ালাহাজাতা এলাল বাহসে কোনো প্রয়োজন নেই এলাল বাহসে তদন্ত করার আন আহওয়ালে রোয়াতেহি সেই হাদিসের বর্ণনাকারীদের অবস্থা সম্পর্কে অর্থাৎ আবার তর্জমা করে ভাব অর্থ করে একদিক থেকে না করে সুতরাং মোতাবাতের হাদিসের বর্ণনাকারীদের অবস্থা সম্পর্কে কোন রকমের তদন্ত করার কোনো প্রয়োজন নেই এত লোকে বর্ণনা করেছে যে আর এটা মিথ্যা হতে পারে সুতরাং কে কেমন অমুক কেমন অমুক কেন অমুক কেন অমুক বর্ণনাকারী কেমন এসব দেখার কোনো প্রয়োজন নেই আকসামহু মানে আকসামুল খাবরিল মোতাবাতের মোতাবাতের হাদিসের হ্যাঁ ভাগ বিশেষ বা প্রকরণ হ্যাঁ তকসিম মানে প্রকরণ আর আকসাম মানে প্রকার সমূহ আসলে কিসমের জামা হচ্ছে তকসিম না কিসমের জামা হচ্ছে আকসাম তকসিম মানে প্রকরণ মানে ভাগ করা কাসময় আর কিসমের জমা হচ্ছে আকসাম কিসম মানে একটা প্রকার এক কিসিম বলি না এক কিসিম তো এক কিসিম আর আকসাম মানে অনেকগুলি কিসিম মানে অনেকগুলি প্রকার তো প্রকার সমূহ হাদিস মোতাওয়াতের মোতাওয়াতের হাদিসের যে বিভিন্ন প্রকার রয়েছে সে প্রকারগুলি ইয়ানকাসেমল খাবরুল মোতাওয়াতুরি এলা কিসমাইনি মোতাওয়াতের হাদিস দুই ভাগে বিভক্ত মোতাওয়াতের হাদিস দুই ভাগে বিভক্ত হোমা সেই দুইটি হচ্ছে এই হোমা মানে সেই দুটি হচ্ছে এই কি লাফজিউন মানে মোতাওয়াতেরুন লাফজিউন ও মানবিয়ন মানে মোতাওয়াতেরুন মানবিয়ন শব্দের দিক দিয়ে মোতাবাতের মানবীয় মানে অর্থের দিক দিয়ে মোতাবাতের লফজ মানে শব্দ শাব্দিক মোতাবাতের আর অর্থের দিক থেকে মোতাবাতের আল উল্লাফজি প্রথম হচ্ছে আলিফ মানে ক ক হচ্ছে মোতাবাতের আল উল্লাফজি শাব্দিক মোতাবাতের কাকে বলে কোন হাদিসকে বলে হুয়া মা তাওয়া তারা লফজ হুয়া মা না যার শব্দ এবং অর্থ উভয়ই কি মোতাবাতের শব্দ এই শব্দ দিয়ে অনেক বর্ণনাকারীরা এই হাদিস বর্ণনা করেছেন এবং এই বিষয়বস্তু মানামা এই বিষয়বস্তু এই বিষয়বস্তুটি বিভিন্ন শব্দ দিয়ে হইলেও অনেকে বর্ণনা করেছেন শব্দের দিক দিয়েও আর অর্থের দিক দিয়ে অনেকেই বর্ণনা করেছেন যে মোতাহতের যে শর্তগুলি রয়েছে সবগুলি রয়েছে শব্দের উপরে রয়েছে আর অর্থের উপরে রয়েছে যার শব্দ এবং অর্থ উভয় বিষয়টি কি মোতাওয়াতের তাকে মোতাওয়াতের লফজি বলে মিসুল এর বাস্তব প্র্যাকটিক্যাল হাদিস দিয়ে উদাহরণ যেমন এই হাদিস মিসুল হাদিস মানে যেমন এই হাদিস কি হাদিস ব্যক্তি আমার মানে জেনে শুনে ইচ্ছা কি করবে মিথ্যারোপ করবে বলবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন অথচ করেননি মান কাজাব আলিয়া মোতামেদান যেন সেই ব্যক্তি তার স্থান তৈরি করে নেই তাবা ওয়া মানে তৈরি করে নেওয়া জায়গা তৈরি করে নেওয়া সেই ব্যক্তি যেন স্থান মাকাদ মানে সিট নিজের জায়গা নিজের জায়গা যেন স্থান তৈরি করে নেই মিনান্নার জাহান নামে যে ব্যক্তি নবী সাল্লামের ওপর কোন মিথ্যা আরোপ করলো সেই ব্যক্তি নিজের স্থান জাহান নামে নিজেই তৈরি করে নিল তৈরি করে নেই মানে সে তৈরি করে নিল ব্যবস্থা করলো যে জাহান নামে থাকবো কত বড় অপরাধ নবী সালামের মিথ্যা মিথ্যা আরোপ করার কেন অন্যের ক্ষেত্রে কেন বলা হয়নি কোন সাহাবির উপরে যদি মিথ্যা আরোপ করে তাহলে কাবিরা গুণা কিন্তু এত বড় শাস্তির কথা বলা হয়নি কারণ কি কারণ যখন নবী সাল বলেছেন বা করেছেন বলবেন তাহলে সেটি নবীর কথাতে শুধু সীমিত থাকলাম নবীর কথা মানে বা নবীর কর্ম মানে সেটি ইসলামের কোনো বিধিবিধান হয়ে যাচ্ছে নবীলাম আদেশ করেছেন নিষেধ করেছেন করেছেন করেননি এরকম যদি বলেন মিথ্যা তাহলে সেটা শরীয়তে রূপান্তরিত হয়ে গেল তাহলে আপনি যেন আল্লাহ পাকের ধর্ম তৈরি করায় হ্যাঁ রচনা করায় অংশ নিলেন আপনি নিজে ফেরাউন হলেন অলুহিয়াতের একটা অংশ নিলেন কেন শরীয়ত নাজিল কর আল্লাহর পক্ষ থেকে রসুল বলেছেন বলেননি অথচ আপনি বলেন রসুল বলেছেন তার মানে আপনি আল্লাহ পাকের কাজটি হ্যাঁ আপনি করে ফেললেন এত বড় অপরাধ করলেন অন্য মানুষের ক্ষেত্রে মিথ্যা কথা বললেন কাবিরা গুনহা মিথ্যা অপবাদ দিলেন এটা কাবিরা গুনহা যে অপবাদে উনি বলেননি অথচ বলছেন উনি এরকম বলেছেন কিন্তু উম্মতের লোকেরা জানবে যা বকার ওমারও যদি কথা বলে থাকেন এটা কোরআন হাদিসের বিরোধী সুতরাং এটা ছেড়ে দিতে হবে কিন্তু যদি কালা রসুল্লাহ বলেন মিথ্যা করে যে আল্লাহ রসুল বলেছেন যে সর্বপ্রথম আমার নূর তৈরি করা হইল আমি যদি তৈরি না হইতো আমাকে সৃষ্টি না করা তো কোন পৃথিবী হইতো না জাল হাদিস এখন এটাকে কি মনে করা হচ্ছে ধর্ম শরীয়ত নবী বলেছেন অথচ মিথ্যা কথা জাহান নামে স্থান তৈরি করেছে এই জাল হাদিস যারা গড়েছে তারা কারণ কোটি কোটি বিদাতি এই জাল হাদিসে বিশ্বাসী যে নবী না তৈরি হলে পৃথিবী তৈরি হইতো না আর নবীন নূর প্রথম তৈরি হলো নবী নূরের তৈরি নবী মানুষ নন ঠিক না অন্য কোন ব্যক্তির ওপর মিথ্যাবাদ দিলে কাবিরা গোনা হয় নবীলামের উপর মিথ্যা মিথ্যাবাদ দিলে শুধু কাবিরা হয় না আকবরুল কাবায়ের কাবির মধ্যে সবচেয়ে বড় কাবিরা গোনা এবং তার জন্য এই কঠোর শাস্তির কথা বলা হয়েছে এই হাদিস কত লোক বর্ণনা করেছে শুনুন বলছে রাওয়াহ সাহাবিয়ান এই হাদিসকে সত্তরের অধিক সাহাবাই রাম বর্ণনা করেছেন বীজ আ বলা হয় তিন থেকে নিয়ে নয় পর্যন্ত তাহলে কমের পক্ষে তেহাত্তর জন সাহাবি তেহাত্তর জন সাহাবি বর্ণনা করেছেন আল ইমান ও বিজ আতু ও সাবনা আছে না ইমানের হচ্ছে সত্তরের অধিক শাখা মানে তেহাত্তর বা তারও বেশি তো তেয়াত্তরের বেশি সাহাবাই কেরাম এই একটি হাদিস বর্ণনা করেছেন সাহাবি কাসরা এই একবারে কন্টিনিউ থেকেছে শুধু তাবেই ওর চাইতে বেশি সংখ্যা তাবা তাবেন ওর চাইতে বেশি সংখ্যা বরং ওর চাইতে বেশি সংখ্যা হয়েছে আর প্রত্যেক সাহাবি থেকে যদি একজন করে হয় তবু তবু তো তেয়াত্তর হবে আর দুজন করে হইলে আরো বেশি ওই রকম বেশি হয়েছে বলছে বালজাদাত আরো সংখ্যা বেড়েছে ফি বাকি তাবাকাত সানাদ অবশিষ্ট বাকি যে সনদের স্তরগুলি রয়েছে তাবেইনদের স্তর তাবা তাবে স্তর তাবা তাবেইনদের ছাত্রদের স্তর তাদের ছাত্র ছাত্রদের স্তর ইমাম বুখারির ওস্তাদের স্তর বা ইমাম মুসলিমের ওস্তাদের স্তর তার ওস্তাদের ওস্তাদের স্তর ইত্যাদি প্রত্যেক স্তরে আরো বেশি সংখ্যা বেড়েছে এই হাদিসটি হচ্ছে হাদিসে মোতাবাতের উদাহরণ বা খ আল মোতাওয়াতের আল মানবী অর্থের দিক দিয়ে মোতাওয়াতের এর সংজ্ঞা কি বলছেন হোয়া মা তাওয়া তারা মানাও দুনালাফজেহি যার অর্থ মানে বিষয়বস্তু মোতাওয়াতের মানে এই বিষয়বস্তুটি বহু হাদিসে এসছে অনেকে বর্ণনা করেছেন কিন্তু শব্দ একই শব্দ দিয়ে মানকাজা বা আলিয়া মোতামেদান ফালিয়াতাবাহমিনান্নার এইরকম একই শব্দ দিয়ে অনেকে বর্ণনা করেননি বিভিন্ন শব্দ দিয়ে এসছে আসল ভাব আসল বিষয় যেটি টপিকস সেটা অনেকে বর্ণনা করেছেন তাহলে অর্থের দিক দিয়ে বিষয়টি কি মোতাওয়াতের মানে অনেকে বর্ণনা করেছেন এই অর্থটি কিন্তু শব্দ না শব্দের দিক দিয়ে মোতাওয়াতের নয় বিভিন্ন শব্দ দিয়ে বর্ণিত হয়েছে এর উদাহরণ হচ্ছে আহাদিস ও রাফিল দুয়াতে হাত উঠানো দোয়া করার সময় হাত ওঠা দোয়া মানে নামাজের পরের মোনাজাত নাই দোয়া বলতে আবার আমাদের দেশের মানুষের যেহেতু ওইটাতে অভ্যস্ত ওইটা মনে করে না দোয়া মানে যে কোনো যেখানে দোয়া নাম করেছেন যেমন ইস্তিসকাই দোয়া করেছেন হ্যাঁ নিজের জন্য দোয়া করেছেন বদরে যুদ্ধের সময় দোয়া করেছেন এইরকম যে দোয়াগুলি রয়েছে বিভিন্ন সময় দোয়া করেছেন এই দোয়াগুলি তো <clears throat> দোয়ায় হাত ওঠানো নবী করিম সাল্লাম থেকে এই বিষয়টি দোয়ায় হাত উঠানো কিন্তু এক ক্ষেত্রে নেই বিভিন্ন ক্ষেত্রে আছে বিভিন্ন ক্ষেত্রে এবং বহু সাহাবাহিকের আমরা কেউ ইস্তিসকা বৃষ্টি চাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সাহাবাহিকের আমার বর্ণনা করেছেন জেহাদের মাঠে নবীলাম গিয়েছেন সেখানে যে নবীলাম দোয়া করেছেন তা বেশ কিছু সাহাবারা বর্ণনা করেছেন তাবেনা বর্ণনা করেছেন এইভাবে বিভিন্ন ক্ষেত্র ক্ষেত্র দিয়ে কিন্তু বিষয়বস্তু হচ্ছে এক তা হচ্ছে হাত উঠিয়ে হাত উঠিয়ে দোয়া করা আমার প্রয়োজন আপনার প্রয়োজন কেউ ছেলে মেয়ে চাইছেন কেউ রোগের আরোগ্য চাইছেন হ্যাঁ আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করছেন হাত উঠিয়ে এই বিষয়টি হচ্ছে মোতাওয়াতের কিন্তু এক একটি বিষয় প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে না মোতাওয়াতের নাই বা আরেক ভাষা বললে প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে নবীলাম দোয়া করেছেন হাত উঠিয়ে সে প্রত্যেকটি ক্ষেত্রে বর্ণনাকারীদের সংখ্যা মোতাবাতের নাই এত বেশি নয় বলছেন ফাকাদ ওয়ারাদা আনহ সাল্লাহমিয়াতে হাদিস কারণ নবী সাল্লাহিসাল্লাম থেকে একশোর কাছাকাছি নাহ মানে কাছাকাছি একশোর কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে কুল্লু হাদিস মিনহাফি হে সেসব হাদিসের প্রত্যেকটি হাদিস দুয়ার সম্পর্কে কিন্তু আলাদা আলাদা ক্ষেত্র একশোটি হাদিস হাদিস কত একশোটি হাদিস যদি বর্ণনাকারী একটা করে ধরেন তো একশো জন বর্ণনাকারী হইল কিন্তু এক ক্ষেত্রে একশো জন নেয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই জন্য হচ্ছে মোতাওয়াতের মানবী আন্না রাফাইয়া দেহফি দোয়ায়ে যে নবী সাল্লাহ আলী আসাল্লাম দুই হাত উঠিয়ে দোয়া করেছেন দুই হাত উঠিয়েছেন দোয়াতে লাকিন নাহাফি কাজায় মুখতালেফা কিন্তু এই দোয়াগুলি ছিল বিভিন্ন ক্ষেত্রে কাজী ইয়াতুন জমা হচ্ছে কাজায়া কাজিয়া মানে হচ্ছে সমস্যা এজন্য আমাদের ঝগড়াকে কাজিয়া বলে আরবি শব্দ এটি হ্যাঁ কাজী বললে ঠিক ওটাও আপনার ঠিক আছে ঝগড়াকে কাজিয়া বলে না কাজিয়া করে নিল কাজিয়া বলে আমাদের আমাদের এলাকাটা শুদ্ধ একটু মানে আরবির কাছাকাছি কাজিয়া বলি আমরা আর এর কাজিয়া কাজিয়া করে না কাজিয়া নয় আসলে কথাটা হচ্ছে কাজিয়া এতে কাজিয়া তো কাজিয়া মানে হচ্ছে সমস্যা কাজিয়া মানে ম্যাটার কাজিয়া মানে ব্যাপার এ হচ্ছে কাজিয়া আজকাল পত্র কাজিয়া লিখছে কাজিয়া তো ফিলিস্তিন মানে প্যালিস্টাইন সমস্যা এর টার্মই হচ্ছে পত্র কাজিয়া তো ফিলিস্তিন মানে প্যালিস্টাইন সমস্যা কাজিয়া তো গাজা গাজা সমস্যা ফাকুল্ল কাজিয়াত মিনহা এইসব দুয়ার লাকিন নাফি কাজায় মখতালেফা কিন্তু এই দোয়াগুলি ছিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে জাহাদ ফিসাবিল্লার ক্ষেত্রে পানি বেয়া হচ্ছে না বর্ষণ হচ্ছে না ওই ক্ষেত্রে একজন বলছে ইয়া রসুল আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আমার জন্য একটু দোয়া করেন আমার মির্গি হয় যাতে করে আমার রোগ ভালো হয়ে যায় এরকম ইত্যাদি ইত্যাদি যেমন দোয়া এসছে মাইয়াতের জন্য দোয়া করা ফাকুল্ল কাজিয়াতি মিনহা লাম তাতাওয়াতার কিন্তু তার প্রত্যেকটি সমস্যা বা প্রত্যেকটি ক্ষেত্র মোতাবাতের নয় প্রত্যেকটি ক্ষেত্র একা একা করে আলাদা আলাদা পৃথক পৃথক ধরলে মোতাবাতের নয় ওয়াল কাদুরুল মুস্তারিক বাইনাহা ওয়াহুয়া রাফ ও ইন্দাদুয়া আর এই সমস্ত হাদিসগুলির মধ্যে যে বিষয়টি মুস্তারাক মানে এক অপরের সাথে জড়িত মানে আসল বিষয় যেটা মূল বিষয় তা হচ্ছে দোয়া দোয়া দোয়ায় হাত ওঠা ওয়াহুয়া রাফ আইন্দার দোয়া দোয়া করার সময় হাত ওঠানো এটা প্রত্যেকটা রয়েছে তাওয়াতারা বে এতেবারে মজমু ইত্তরক তা মোতাওয়াতের হয়েছে সমস্ত সনদের যে সূত্রগুলি রয়েছে সমস্ত সনদের সূত্রের দিকে লক্ষ্য করলে মোতাওয়াতের হয়েছে কিন্তু এক একটা যখন ধরব তখন তা মোতাওয়াতের নয় সেই জন্য এটাকে বলা হয়েছে মোতাওয়াতের মানবী অর্থের দিকে মোতাওয়াতের হাদিস থাকবে থাকে এখানে তারপরে অজুদহু মোতাওয়াতের হাদিস আছে কি না না এই দুটি শুধু বলা হলে দুটি আছে বেশি নাই কারণ এত এই কড়া শর্তের সাথে এত মোতামতের হাদিস পাওয়া যাবে কিনা তাই কথা বলবে তারপরে বলবে যে এই বিষয়ের উপরে কিছু লিখনি আছে কিনা বই আছে কিনা যে ওই বইটা পড়লে আমি মোতামতের হাদিসটি জানতে পারবো এরকম কিছু বই আছে কিনা এই দুটি বিষয় বাকি আছে আর তারপরে ইনশাল্লাহ খাবরে ওয়াহেদ শুরু হবে খাবর ওয়াহেদ মশহুর আজিজ গরিব পড়া হবে খাবরে ওয়াহেদের তিন কিসিম বা তিন প্রকার খাবরে ওয়াহেদ মশহুর আজিজ আর গরিব পরে ইনশাল্লাহ পড়া হবে বে এতেবার দিক দিয়ে এতেবার মানে দিক দিক দিয়ে আর মজমু মানে টোটাল সব আর তোরক তারিখ তারিকতনে জমা মানে সনদ হ্যাঁ তো সবগুলি সনদের দিক দিয়ে যদি লক্ষ্য করা যায় তাহলে কোথাও মোতাবাতের সবগুলি সনদকে একসাথে করলে আর সবগুলি সনদের আসল মূল বিষয়বস্তু কি আছে ওই হাদিসে দোয়ার সময় হাত উঠানো জি ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করার কোন সহি হাদিস নাই এক নম্বর কথা হ্যাঁ সালাম ফিরানোর পরে সালাম ফিরানোর পরে হাত উঠিয়ে দোয়া করার কোন সহি হাদিস নাই নাম্বার ওয়ান শোনেন এক নম্বর দুই নম্বর কথা কোন সহি হাদিস নেই তার মানে জয়ীফ হাদিস থাকতে পারে আর সম্মিলিত দোয়া কর ফরজ নামাজ এটা একার ক্ষেত্রে বলছি আর সম্মিলিত দোয়া ইমাম দোয়া করেছেন হাত উঠিয়ে আর এই মুক্তিরা আমিন আমিন বলছেন এইরকম আর ফরজ নামাজের পরে কয়টি শর্তের সাথে এমাম দোয়া করছেন মুক্তিরা আমিন বলছেন ফরজ নামাজের পরে হ্যাঁ সম্মিলিত ভাবে এইরকম দোয়া সহিত দূর কথা কোনো জয়ীফ নেই মানে প্রচলিত যে দোয়াটি হয়েছে ইন্ডিয়া বাংলাদেশে যেসব মসজিদে সেই দোয়া মোনাজাত সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পরে একসাথে এমাম নিজের মর্জি মোতাবেক দোয়া করবে মুক্তাদের শুধু আমিন আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো করবে এইটা কোন জয়ীফ হাদিসও নেই সহিত নেই জয়ীফে নেই আগের যেটা বললাম যে নবী করিম সাল্লামের থেকে ফরজ নামাজের পরে একাও দোয়া করা কোন সহি হাদিসে নেই তার মানে জয়ীফ হাদিস আছে নামাজের পরে ফজর নামাজের পরে নবীলাম দোয়া করলেন একাই রব্বা জিব্রাহল মিকাইল ইসরাফিল করে ফতুয়া নাজিরিয়াতে হাদিস উল্লেখ করে ওই ফতুয়া নাজিরিয়াতে যেহেতু নজির হোসেন দেহলবী সাহেব এই জয়ীফ হাদিস উল্লেখ করেছেন তখনকার জামানে জয়ীফের অত তাহিক নজির হোসেন দেহলবী অনেক বড় আলেম কিন্তু সহি জয়ীফের অত যেহেতু তারতম্য ছিল না তাহাকে গবেষণা ছিল না যার ফলে উনি জয়ীফ হাদিস উল্লেখ করে গেছেন দেশাচার দুয়া চলছে তখন একটা দলিল খুঁজতে হবে এবং একটা জয়ীফ হাদিস লিখে চলে গেছে তার ফল কি হয়েছে যে আহলে রাও আহলে রাও বহু মসজিদ আজ পর্যন্ত মোনাজাত ছাড়তে চাই চায় না ওই বিদাতি হানাফিদের মতো গোড়ামি করছে আজ বংশালে আহলে এখনো ছাড়তে চান এই জমিয়ত জমিয়তের লোকেরা থাকলে তো কষ্ট হবে কিন্তু ওরা এরা আরো বেশি সমস্যা ছাড়তেই রাজি না কাজী আলাউদ্দিন রুড়ির নাজিরাবাজার মাদ্রাসায় গুণা যাত অথচ হাট হাজারি দেওয়ানি হানা ছেড়ে দিয়েছে হ্যাঁ তো গোনামি হ্যাঁ তারপরে ইয়ে, কি বলছে কামালুদ্দিন জাফরের মসজিদে কারবন মসজিদ না কামালুদ্দিন জাফরের মসজিদে ছেড়ে দিয়েছে তো কথা হচ্ছে যে যাকে আল্লাহ হিদায়ত করেছে বুঝার তো দিয়ে ছেড়েছে নাজির হোসেন দেহলিবি আমার কাছে অনেক শ্রদ্ধার মানুষ এক লাখ বিশ হাজার তার বুখারি পড়া ছাত্র ছিল ওই রকম খিদমতে পৌঁছিতে আরো আমাদেরকে একশো বছর বেঁচেও হবে না হয়তো তো কথা হচ্ছে যে বড় খেদমত ছিল তার মানে এই নয় আজকে দুপুরে স্পষ্ট যারা আলোচনায় ছিলেন তার মানে এই নয় যে সব কথা তার নিতে হবে তার ভুল হইতে পারে অনেক খেদমত রয়েছে আল্লাপাক রহমতুল্লাহ আলাই তাকে যা যায় খের দান করেছেন জান্নাতুল ফির ইনশাল্লাহ উচ্চ স্থান দান করেন কিন্তু ভুলের ভুল থেকে একমাত্র মুক্ত রাসুল্লাহ আমাদের অলমাইকে রাম সম্পর্কে আমরা এরকম কথা বলি কিন্তু একজন মজাপন্থী জীবনে তার মুখ দিয়ে এরকম কথা শুনতে পাবেন না আপনি যে জাকারিয়া সাহেব এবার ভুল হইতে পারে না এত বড় বুজুর্গ ছিলেন তিনি অবশ্যই বুঝেছেন অত শির বিদাতে ভরা আছে কিনা আশা বেহস্তি জোহারি কত ভুলে ভরা যদি বলা হয় পারে এটা হাকিম ভুল করেছেন কিন্তু যদি আমি বক্তব্য করি আমার মতো নগণ্য ব্যক্তি যদি বেহস্তি জোহার নিয়ে বক্তব্য শুরু করে আমার মনে হয় ছয় মাস কি এক বছর কেটে যাবে বক্তব্য করতে এত ভুল আছে জয়ীফ মাসলাম আছে ভিতরে রুকুর পরে রুকুর পরে তো রুকুর পরে কি না রুকুর পরে এর নাম কনুত এর নাম হচ্ছে কনুত বেতরের কনুত দুই প্রকার একশো বেতরের কনুত আর একটা হচ্ছে বালা মসিবতের কনুত কনুত নাজেলা যার নাম আরবি ভাষায় যদি কোনো বিপদ আপদ আসে মুসলিম উম্মতের উপর তাহলে জালেমদের জন্য অভিশাপের দোয়া করা আর মুসলিমদের রক্ষার জন্য হেফাজতের জন্য দোয়া করা গাছদার মুসলিম ভাইদের জন্য হেফাজতের দোয়া করলাম কিছুদিন আগে আর কাফের জালেম ইহুদিদের জন্য ধ্বংস সর্বনাশা এবং তাদের পৃষ্ঠপোষক যারা তাদের ধ্বংসের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করলেন এই হচ্ছে করুতে নাজারা নবী সাল্লাম এক মাস ধরে করেছেন যখন সত্তর জন হাফেজ সাহাবাই কেরামদেরকে ধোকা দিয়ে নিয়ে গিয়ে যা কোরআনের তালিম দিতে যাবে আমরা মুসলমান হয়ে গেছি পাঠান আল্লাহ নবী পাঠালেন রাস্তায় গিয়ে সবকে হত্যা করে দিয়েছিল কাফেরেরা তখন নবী সাল্লাম অত্যন্ত মর্মাহত হয়ে তিনি এক মাস বদ্ধ করেছিলেন এবং তাদের রুহের মাঘ ফেরার জন্য দোয়া করেছিলেন এইরকমই মক্কায় যেসব লোকের লোকেরাকে বন্দী করে রেখেছিল মক্কার লোকেরা হিজরত করতে করে আসতে দেয়নি আর খুব কষ্ট দিত তাদের জন্য দোয়া করে আল্লাহ আঞ্জেল ওয়ালিদ ইলবিন ওয়ালিদ এইভাবে নবী সাল্লাহ ইসলাম নাম ধরে দূরে দোয়া করেছে নাম ধরেও এইখানে দোয়া করা যায় হ্যাঁ এই দোয়া সম্মিলিত এটাও একটা সম্মিলিত দোয়ার মধ্যে একটি দোয়া অর্থের দিক যে মোতাবাতের যে একটি ক্ষেত্র হচ্ছে রুকুর উপরে কোনোতে দোয়া করা বেতরের কোনোতে এবং কোনোতে নাজেলা যে নামাজের মধ্যে নামাজের মধ্যে বললাম তো নামাজের পর সালাম ফেরার পরে দোয়া প্রমাণ নেই কখনো কখনো যদি আপনি নিজের জন্য দোয়া করেন একা কোনো দোষ নেই একা নিজের জন্য নিজের পরিবারের জন্য দোয়া করেন কোনো দোষ নেই সম্মিলিত নাই ফরজের পরে করেন সুন্নতের পরে করেন কোনো দোষ নেই এ মাসলাম মনে রাখবেন কখনো কখনো সবসময় না পাবনের সাথে যদি পাঁচক করেন তা আবার ওটাই একটা বিদাতে পরিণত হইতে পারে কারণ নবী একা একাও করেননি সুতরাং দোয়া যে কোনো সময় করা যেতে পারে হাত উঠিয়ে তার মধ্যে একটি জায়গা হচ্ছে আমি নামাজের পরে আল্লাহর কাছে চাইবো বিবাহ করিনি আল্লাহর কাছে দোয়া করুন দেশে যেতে পারছেন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ দেশে তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো হ্যাঁ আমার কিছু সমস্যা আছে আমার দোয়া করবো দোয়া করতে পারেন ফরজের পর দোয়া করতে পারেন সুন্নতের পর দোয়া করতে পারেন দোষ নেই হাত উঠিয়ে দোয়া করলে মাঝে মধ্যে দোয়ার পরে হাত মুখে মুছার হাদিসটি হচ্ছে জয়ীফ সুতরাং না করাই উচিত না করাই উচিত যতদিন আমরা জানতাম না দীর্ঘদিন করেছি আমরা হ্যাঁ করেছি তো করবেন না এটা হচ্ছে ঠিক যে করবেন না দোয়া করলেন হ্যাঁ যখন হাতি ফিরাবেন তারপর চুমাকি দিবেন দোয়া করলো তারপর হাত নামিয়ে নিল এটা হচ্ছে সহি হ্যাঁ একসাথে দোয়া করছে বললাম দেশে দেশে এরকমই চলছে মাইয়াদের জন্য কবর ঘেরে কবরস্থান ঘেরে দোয়া করা চলে আসে কিন্তু এরকম সুন্নাতে প্রমাণ নেই আমরা কবরস্থান ঘিরে যদি দোয়া করে হাত না উঠিয়ে দোয়া করাই প্রমাণিত হাত না উঠিয়ে বলি আল্লাহ মাকফিল্লাহম এই দোয়া করেন তারপর জানাজার মধ্যে তো দোয়া আসলে আসল দোয়া তো জানাজার মধ্যে আল্লাহ মাকফিল্লাহ নাও গাবেন এগুলি তো তাদের জন্য দোয়া আল্লাহ মাকফুল্লাহ রহম আফেম ওয়াফা আনহম কত সুন্দর দোয়া জানাজার পরে এমনি দোয়া করবেন আল্লাহ মাসাব্বেথু আল্লাহ বা বাংলায় দোয়া করেন আল্লাহ তাকে মন কেন জবাব দাও তৌফিক দাও আল্লাহ তার কবরকে আলোকিত করে দাও আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দাও একা একা দোয়া করবেন একবার নাইনটি ওয়ানে কবরস্থান আছে যে দেখে চলে আসবেন ব্যাস বলছি কথা বোঝেন না তো চোখে দেখে এসে বুঝবেন সাল্লাহ নবীন মোহাম্মদ আল্লাহ